আইসা রদিল্লাহ হতে বর্ণিত এক ইয়াহুদি মহিলা তার নিকট কিছু জিজ্ঞেস করতে এলো মহিলাটি বলল আল্লাহ আপনাকে কবরের আজাব হতে পানাহ দিন অতপর আইসা রদিল্লাহ তাল্লাহা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করেন কবরে কি মানুষকে আজাব দেওয়া হবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন আমি আল্লাহর নিকট পানা চাই কবরের আজাব হতে